হুজাইফা রদেলাহ তালাহু বলেন আমি বলতে শুনেছি তোমাদের পূর্ববর্তীদের মাঝে জনৈক ব্যক্তি ছিল তার নিকট ফেরেস্তা তার যান কবচ করার জন্য এসেছিলেন তাকে জিজ্ঞেস করা হলো তুমি কি কোনো ভালো কাজ করেছ সে জবাব দিল আমার জানা নেই তাকে বলা হলো একটু চিন্তা করে দেখো সে বলল এ জিনিসটি ব্যতীত আমার আর কিছুই জানা নেই যে দুনিয়াতে আমি মানুষের সঙ্গে ব্যবসা করতাম অর্থাৎ ঋণ দিতাম আর তা আদায়ের জন্য তাদেরকে তাগাদা করতাম আদায় না করতে পারলে আমি স্বচ্ছল লোককে সময় দিতাম আর অভাবী লোককে ক্ষমা করে দিতাম তখন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করালেন